अठारह सौ बिरासी ईस्वी के તો પ્રિય પ્રગતિ છોકરા উপস্থিত ছিলেন এইবার উপাসনা হইতেছে ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেড়ে তোমাকে মগ্ন হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে তাই সর্বত্যাগের কথা বলিতেছেন মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন তা আর হয়েছে সেজন্য রাজমোহন ঠাকুরকে জল খাইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন তৃতীয় পরিচ্ছেদ সেজন্য মনমোহন ও শ্রীযুক্ত সুনীলের বাড়িতে শ্রীরামকৃষ্ণ পরে রবিবার উনিশে নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর পায়ে করিতেছেন কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন তুমি এসেছ আর তিনি কোথা এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত কাজে সেযুক্ত মনমোহনের বাড়ি ঠাকুর প্রথমে সেখানে নামিলেন সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস ফুল মাখানো যা যেমন গরুর প্রিয় দুর্যোধন এত টাকা এত ঐশ্বর্য দেখাতে লাগলো কিন্তু তার বাড়িতে ঠাকুর গেলেন না তিনি বেদুরের বাড়ি গেলেন তিনি ভক্তবৎসল বৎসের কাছে যেমন প্রাবিদ হয় সেইরূপ তিনি ভক্তের কাছে পাশে পাশে যান ঠাকুর গান হয়েছেন যে ভাব লাগে পরম যোগে যোগ করে যোগ যোগান করে ফলে ভাবের উদয় লয়সে যেমন লোহাকে চুম্বকে ধরে চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে ভক্তি সার ঈশ্বরকে বিচার বিচার করে কে জানতে পারবে আমার দরকার ভক্তি তার অনন্ত ঐশ্বর্য এত জানবার আমার কি দরকার এক বোতল মধ্যে যদি মাথা হই ঘড়ির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই ঠাকুর এখানে নান্দ্রপরিত ভক্তদের কাছে তিনি তাদের উপাসনা দেখতে চান এই উপাসনা সম্পর্কে আমরা যদি দেখি যে উপাসনা সম্পর্কে শাস্ত্র বলেছেন আমাদের যে উপাসনা সমস্ত শাস্ত্রে বা সমস্ত ধর্ম যে সমস্ত ধর্মশাস্ত্র ধর্মগ্রন্থ বা যে সমস্ত শাস্ত্র সেখানে তারা উপাসনার উপর জোর দেন উপাসনা বলতে আমরা কি বুঝি পুজোর সাথে সাথে ভগবানের উদ্দেশ্যে নিষ্কামভাবে সকল বস্তু ত্যাগ ভগবত কথা শ্রবণ করা বা মন্ত্র জপ করা ভগবানের স্তুতি পাঠ করা ভগবানের নাম সংকীর্তন করা ভগবানের ধ্যান ও অর্চনা প্রভৃতিকে বোঝায় আমরা যা কিছু উপাসনার উপর জোর দিয়েছেন উপাসনা যখনই আমরা সাধন ভোজন করতে চাই সেখানে এই উপাসনাটির প্রয়োজন উপাসনার শ্রদ্ধা চেষ্টা উপাসনা সেজন্য উপাসনা বলছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো প্রকারে ভগবানকে দর্শন করতে চায় যদি দর্শন করতে না পারি আমরা যদি দেখি দর্শন না হলে স্মরণ করতে চাই দর্শন এবং স্মরণ কথাটি সমার্থ যে জিনিসটা আমরা কাছে যেটা নিকটে আছে তার সেটাকে আমরা দর্শন করতে পারি যদি কাছের জিনিস হয় আমার কাছে আছে সেটা আমি দর্শন করতে পারি কিন্তু যেটা দূরে সেটা কি করতে পারি আমরা স্মরণ করতে পারি শাস্ত্র সেই জন্য বলছেন দর্শন এবং স্মরণ সেই জাতির জীবনে আমাদের উদ্দেশ্য হচ্ছে চিরশান্তি এবং সুখ লাভ করা সেই জন্য উপাসনা উপাসনা ততক্ষণ যতক্ষণ না আমরা যদি দেখি পরবর্তী যদি সাধন ভজনের ক্ষেত্রে এগিয়ে যায় বা অন্যান্য যে সমস্ত মহাপুরুষরা তাদের জীবন যদি আমরা দেখি সেখানে দেখবেন তারা তাদের যে স্বরূপ যে স্বরূপের স্বরূপের প্রকাশ আমরা দেখতে চাই সৎস্বরূপে আমরা সৎস্বরূপের স্বরূপ উপলব্ধি করতে চাই সেই জন্য উপাসনার প্রয়োজন নিজের স্বরূপ উপলব্ধি করতে চাই আমরা কে আমাদের কি সত্তা আমরা কেন এই মনুষ্য জীবন ধারণ করেছি কেন আমরা এই সংসারে এসেছি এগুলো অনেক কিছু জানতে চাই যে স্বরূপ সম্পর্কে আমাদের জ্ঞান থাকা প্রয়োজন সৎস্বরূপ অবস্থা সেই স্বরূপের জ্ঞান যখন হয় যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই উপাসনার প্রয়োজন শাস্ত্র সে যেন বলছেন উপাসনানি সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার রূপানি সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার রূপা সগুণ ব্রহ্ম উপাসনা মানে কি সেই ঈশ্বরের যে গুণ সম্পন্ন যাকে আমরা ঈশ্বর বলি দেবতা বলি যিনি কত গুণের অধিকারী তাকে কতভাবে আমরা কালী বলি দুর্গা বলি শ্রীকৃষ্ণ বলি বিভিন্ন দেব দেবদেবতারূপে আমরা চিন্তা করি এক একটা গুণের আধারে তাদেরকে আমরা দেখতে চেষ্টা করি একটা গুণ দিয়ে তাকে দেখতে চেষ্টা করি শ্রীকৃষ্ণ তিনি তার একটা গুণ মা কালী তার একটা গুণ সরস্বতী তার একটা গুণ এক একটা দিক দিয়ে আমরা তাকে দেখতে চাই তার অর্থাৎ তিনি হচ্ছে সত্তা কিন্তু তার মধ্যে একটা ভাব বা একটা গুণের আমরা আবেশ করি সগুণ ব্রহ্মের প্রতি এই যে মনের এই যে ক্রিয়া সেই ক্রিয়াটিকে শাস্ত্র বলছেন উপ উপাসনা শঙ্করাচার্য তিনি তার উপনিষদের ভাষ্যে লিখছেন লিখছেন তিনি উপাসনান্তু যথাশাস্ত্র সমর্পিত কিঞ্চিত অবলম্বন উপাদায় তসমিন সমান চিত্তবৃত্তি সন্তান লক্ষণম খুব সুন্দর কথাটি বলছেন তিনি কি সমর্পিতম উপাসনা যথাশাস্ত্র সমর্পিত কিঞ্চিত অবলম্বন কিছু একটা অবলম্বন করে তার মধ্যে আমরা আরোপ করি শাস্ত্র সেই জন্য বলছেন এই অবলম্বন আমরা যদি উপাসনা দেখি উপাসনার যদি প্রথম স্তর আমরা উপাসনা করতে চাই ঠাকুর দেখবেন এই উপাসনার উপর জোর দিচ্ছেন সমস্ত শাস্ত্রই উপাসনার উপর জোর দিচ্ছেন উপাসনার মাধ্যমে আমি কতটা এগোতে পেরেছি সেগুলো জানা যায় আমি কতটা আধ্যাত্মিক জীবনে বা শান্তির দিকে এগোতে পেরেছি সেটা বোঝার জন্য উপাসনার প্রয়োজন সেই উপাসনা যাতে আমাদের তার প্রতি যাতে আমাদের অনুরাগ থাকে সেই অনুরাগ যাতে বৃদ্ধি পায় সেই জন্য আমাদের কি করা উচিত আমাদের একটা সম্বন্ধ পাঠাতে হয় সেই জন্য শাস্ত্র বলছেন আদৌ সম্বন্ধ স্থাপন খুব সুন্দর কথাগুলো এগুলো যারা যারা সত্যি নিজের জীবনে এই আধ্যাত্মিক জীবনে বা সাধন ভজনের জীবনে অগ্রসর হতে চান এই সমস্ত জিনিসগুলো এগুলো হচ্ছে একদম মহাপুরুষদের বাণী আদৌ সম্বন্ধ স্থাপন সম্বন্ধ স্থাপন করতে হয় আমরা সম্বন্ধ করি কার সাথে আমরা যদি প্রথমেই প্রয়োজন কি একটা সম্বন্ধ স্থাপন করতে চাই আমরা সম্বন্ধ স্থাপন যখনই বলছি আমরা সম্বন্ধ স্থাপন বলতে গেলে কি ভাবি আমাদের মনের মধ্যে কি ভাব আছে ভাবে কি আমরা কি সম্বন্ধ সম্বন্ধ যখনই আসছে আমার মধ্যে পার্থিব জগতের যে সম্বন্ধ সেটা আমার মধ্যে এসে যায় সেটাই ভাবতে থাকি আমি ভাবি হয়তো পিতা বা পিতার যে সম্বন্ধ মায়ের যে সম্পর্ক পতির যে সম্পর্ক সখার প্রতি যে সম্পর্ক স্বামী বা স্ত্রীর প্রতি যে সম্পর্ক সেই কোনো সম্বন্ধ কারণ কি আমরা হচ্ছি জাগতিক আমরা হচ্ছি পার্থব পার্থিব জগতের মধ্যে আমরা সর্বদা আছি পার্থিব জগৎ নিয়েই আমাদের কাজ কর্ম এই জন্য শাস্ত্রের আগের ক্লাসে গত ক্লাসে আমরা একটা বলেছিলাম যে ঈশ্বরকে ভালোবাসতে ঈশ্বর কারণকে তিনি ভালোবাসার মূর্ত বিগ্রহ ভালোবাসা স্বামীজি ঠাকুর সম্পর্কে বলছেন লাভ পার্সনিফাইড ভালোবাসার মূর্ত বিগ্রহ ভালোবাসতে হয় কিন্তু ভালোবাসার কথা যেই বলি তখন আমাদের কি হয় মনের মধ্যে একটা ভালোবাসা মানে কি তখন মনে যেই ভালোবাসা আমি বলছি তাহলে আমাদের যে ভালোবাসা আমরা যে জাগতিক যে ভালোবাসা স্বামীর প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা বা বিষয়ের প্রতি যে ভালোবাসা সেটাই আমাদের মনের মধ্যে বাঁচতে থাকে সেটাই আমরা চিন্তা করতে থাকি অন্য কোনো আমাদের মনের মধ্যে আসে না আমি যখনই ভালোবাসা বললাম তখন ভালোবাসতে যখনই বলছি তখন আপনি কি করবেন আপনার মনের মধ্যে এলো আপনার স্বামীর প্রতি বা স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা অথবা আপনার বিষয় সম্পত্তির প্রতি আপনার যে ভালোবাসা অথবা আপনার সংসারের প্রতি ঠাকুর বলছেন তিন টান সতীর প্রতির উপর টান বিষয়ের বিষয়ের উপর টান মায়ের সন্তানের উপর টান এই যে তিন টান এই তিন টান বা তিনটির প্রতি আমাদের ভালোবাসা আসে শাস্ত্রকাররা বলছেন মহাপুরুষরা বলছেন ওই ভালোবাসার মধ্যে ঈশ্বরের ভালোবাসা দিন আপনার যে ভালোবাসার যে গহর যখনই ভালোবাসার কথা মনে করছেন যখনই ভালোবাসার কথা মনের মধ্যে আসে তখন এইগুলো মনের মধ্যে এসে যায় এখন ওই তিনটি জিনিসকে ত্যাগ করে সংসারের সমাজের বা স্ত্রীর প্রতি বা স্বামীজির প্রতি যে আপনার ভালোবাসা সেটাকে ধীরে ধীরে ঈশ্বর কেন্দ্রিক করুন ঈশ্বর কেন্দ্রিক করলে ধীরে ধীরে ওই ভালোবাসার মাধ্যমে আপনার ঈশ্বরের প্রতি যে ভালোবাসা দৃঢ় সেইরূপ এখানেও আমরা কি দেখলাম এখানে প্রথম বলছেন আমরা যারা উপাসনা করতে চাই আমরা সাধন ভোজন করতে চাই সাধন ভোজন এগোতে চাই আমরা জীবনে শান্তি পেতে চাই তাদের জন্য শাস্ত্র উপাসনার কথা বলছেন উপাসনা করার পূর্বে আমাদের কি প্রয়োজন আদৌ সম্বন্ধ স্থাপনম এটা মুখস্থ করে রাখবেন আদৌ সম্বন্ধ স্থাপন প্রথমে কি হয় একটা সম্বন্ধ স্থাপন করতে হয় কাকে ভালোবাসবেন কাকে উপাসনা করবেন তার প্রতি যদি একটা সম্বন্ধ না থাকে তার প্রতি যদি না একটা ভালোবাসা থাকে যেরকম মায়ের প্রতি ভালোবাসা পতির প্রতি ভালোবাসা প্রভুর প্রতি ভালোবাসা সখার প্রতি ভালোবাসা সেইরূপ একটা সম্বন্ধ স্থাপন করতে হবে ঈশ্বরকে কখনো পিতা স্বামী স্ত্রী রূপেও অনেকে উপাসনা করে থাকেন উপাসক মাত্রেই এই প্রকার সম্বন্ধ স্থাপন সেই জন্য অবশ্য কর্তব্য যদি না করতে পারি তবে সেই উপাসনা সম্ভব সেই জন্য শাস্ত্র বারে বারে বলছেন যেটা আমরা দেখলাম প্রথমে আমাদের কর্তব্য কি আদর সম্বন্ধ স্থাপন প্রথমে একটা সম্বন্ধ স্থাপন করতে হয় আমরা যদি দেখি আমরা যে বিভিন্ন রূপ উপাসনার কথা দেখি ঠাকুর এখানে উপাসনার কথা বলছেন ব্রাহ্ম সমাজের উপাসনার কথা বলছেন সকলের পক্ষে ঠাকুর সেখানেই বলেছেন ঠাকুরও বলেছেন আমরা যদি অন্যান্য শাস্ত্রকারদের জীবন দেখি সেখানেও দেখবেন সকলের পক্ষে সকলের ক্ষেত্রে এক রকমের উপাসনা কোনো প্রয়োজন নেই কতক লোকের কারো কাছে মূর্তি পূজায় সে যদি মূর্তি পুজো করে তাতে তার লাভ হতে পারে অতএব কারো কাছে মূর্তি পূজার কোনো প্রয়োজন নেই বাহ্য পূজার কোনো প্রয়োজন নেই সে সর্বদা ঘরে কোণে বনে থাকতে অভ্যস্ত তাতেই তার কল্যাণ কারো কাছে শুধু মূর্তি চিন্তা করেই তার উপকার আবার কারো কাছে মূর্তি চিন্তা না করেই তার উপকার অর্থাৎ আমরা কি দেখলাম এই যে উপাসনা উপাসনা সকলের এক নয় বিভিন্ন লোকের বিভিন্ন সকলের পক্ষে এক প্রকার রচনা কোনো প্রয়োজন নেই সেই জন্য আমাদের প্রথম কর্তব্য কি উপাসনা সম্পর্কে আমরা দেখেছি উপাসনা হচ্ছে দু রকমের একটি হচ্ছে প্রতীক উপাসনা আর একটা হচ্ছে অপ্রতীক উপাসনা এই যে ব্রাহ্ম সমাজ ঠাকুর গিয়েছেন ব্রাহ্ম সমাজে নরেন্দ্রনাথ সেখানে উপস্থিত তোমাদের উপাসনা দেখব নারেন্দ্র গান গাইতে লাগলেন শ্রীযুক্ত প্রিয়মূর্তি ছোকরা উপস্থিত ছিলেন এইবার উপাসনা হইতেছে ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন তিনি প্রার্থনা করিতেছেন ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে তাই সর্বত্যাগের কথা বলিতেছেন মাস্টার ঠাকুরের খুব কাছে বসিয়াছিলেন তিনিই কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদুস্বরে বলিতেছেন তার হয়েছে তার হয়েছে বলেছেন কারণ কি এগুলো যারা আমরা দেখতে পাচ্ছি ঠাকুর এই যে উপাসনারও বিভিন্ন পন্থা আমরা যে বাহ্যিক যদি আন্তরিক যদি না হয় তার যে পদ্ধতি তার যে সিস্টেম সেই সিস্টেমটা যদি আমরা না ফলো করতে পারি তখন হয়তো আমাদের হেঁটে বিপরীত হওয়ার সম্ভাবনা সেই জন্য এই উপাসনা আমরা দেখি দুই রকমের একটাকে আমরা বলি প্রতীক উপাসনা আর একটাকে বলছি অপ্রতীক উপাসনা প্রতীক উপাসনার ক্ষেত্রে আমরা যে মূর্তি পূজা প্রভৃতি দেবতার পূজা প্রভৃতি করে থাকি অপ্রতীকের ক্ষেত্রে আমরা বিভিন্ন শাস্ত্রে আমরা দেখি সেখানে বলছেন আত্মা বা অরে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিধিধেয়সিতব্য বা কাল পরশুদিন এখানে রথযাত্রা উপলক্ষে আমরা রথযাত্রা জগন্নাথ দেবের রথযাত্রা আমরা দেখেছি এখানে অনেক রথযাত্রা আছে রথের সম্পর্কে বলছেন রথে চ বামনং দৃষ্টা পুনর্জন্ম ন রথ মানে এই জগন্নাথ দেবের এই কাঠের রথ নয় রথ মানে এই দেহরূপে রথ অরাইব রথনা বলে এই শরীরকে বলছেন সেটা হচ্ছে অরাইব রথনা এই রথের মধ্যে শরীররূপ রথের মধ্যে তিনি আছেন শাস্ত্র সেই জন্য বলছেন আত্মা বা অরে অরে মানে অরা অরা হচ্ছে রথের চাকার যে মাঝখানের যে অংশটি যেটা আমরা সাইকেলের ক্ষেত্রে আমরা দেখি যে স্পোকগুলো এসে যে একটা জায়গায় লেগেছে কেন্দ্রবিন্দু সেটাকে বলছেন অরা রথেচ বামানন দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে শাস্ত্র বলছেন রথ মানে হৃদয় রথে এই রথের রথটা সেটা কি তার মধ্যে নয়টি দ্বার নবদ্বারে পুরে দেয় নয়টি দ্বার বিশিষ্ট আমাদের এই দেহ এই নয়টি দ্বার কি কি মন বুদ্ধি চিত্ত অহংকার আর কি পঞ্চ কর্মেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসা দিয়া ত্বচা ম আর হচ্ছে চারটি অন্তকরণ মন বুদ্ধি চিত্ত অহংকার এই চারটি তারই প্রতীক হচ্ছে এই মন্দির মন্দিরও হচ্ছে তার প্রতীক রথের প্রতীক বলতে পারেন অথবা বলতে পারেন শরীরের প্রতি দেখবেন যাবেন আপনার যারা এখানে আশেপাশে কোন মন্দিরে জানি না নয়টি গম্বুজ আছে নবদ্বার বিশিষ্ট নবদ্বারে পুড়ে যে নয়টি দ্বার বিশিষ্ট যে দক্ষিণেশ্বরে যদি যান দেখবেন বেলুর মঠে যান দেখবেন নয়টি আবার আপনি যদি মনে করেন বৃন্দাবনে যান বৃন্দাবনে দেখবেন সেখানে আরও বেশি দ্বার এই নয় দ্বার বিশিষ্ট যে দেহ সেই তার দেহের মধ্যেই তিনি বিরাজ করেন সেই জন্য বলছেন শাস্ত্র বলছেন রথে চ বামনাং দৃষ্টা হৃদয় রথে যে ঈশ্বর আছেন বামন আছেন তিনি কিরকম বামন বামন মানে কি ছোট পেটে শাস্ত্রকে বলছেন অঙ্গুষ্ট মাত্র পুরুষ ও মহান্তম সদা জনান হৃদয়ে সন্নিবিষ্ট তিনি কিরকম অঙ্গুষ্ট মাত্র বুড়ো অঙ্গুরের মতো আমাদের হৃদয়ের মধ্যে তিনি আছেন অঙ্গুষ্ট মাত্রম সদা জনানম হৃদয়ে সন্নিবিষ্ট তা কিভাবে দেখবেন তম দুর্দর্শম গুয়ায়তম গহরেষ্ট অনুপ্রমাণ উপনিষদে বলছে তিনি হচ্ছে দূরদর্শক খুব কষ্ট করে দেখতে হবে দক্ষিণেশ্বর মন্দিরে গেলেন এত বড় মন্দির কিন্তু কি ছোট দরজা কষ্ট করে দেখতে হবে কষ্ট করে খুব দেখতে হবে সে বাইরে করে দিতে পারতেন বাইরে করে দিলে সবাই একদম খুব ভালোভাবে দেখতে পাবে কারণ কি এই যে তত্ত্ব এই যে আদর্শ শাস্ত্রের যে তত্ত্ব জিজ্ঞাসা মুনি ঋষিদের যে অভিজ্ঞতা তারই প্রতিফলন হচ্ছে এই মন্দির বা এই রথ রথে চবাহনাম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে ফলে যদি রথের মধ্যে গিয়ে যদি কত লোক দেখছে সবাই কি মুক্ত হয়ে যায় পুনর্জন্ম হয়ে যায় হয় যদি হৃদয়ের মধ্যে হৃদয়রাতে যিনি আছেন তাকে যদি দেখতে পারেন ওই যে যেটা প্রথমেই আমরা বললাম উপাসনা সম্পর্কে স্বস্বরূপে অবস্থান নিজের স্বরূপ যদি উপলব্ধি করতে পারি তখন যে তখন কি হয় তখন সত্যি সত্যি পুনর্জন্ম হয় না সেই জন্য বলছেন রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে এই এই যে উপাসনা উপাসনা সম্পর্কে আমরা বিভিন্ন রকম পাই একটা আমরা বললাম প্রতীক উপাসনা আর একটা হচ্ছে অপ্রতীক উপাসনা অপ্রতীক আলম্বন যে উপাসনা এই অপ্রতীক আলম্বন উপাসনাও আবার বিভিন্ন রকমের আছে একটি হচ্ছে সম্পদ উপাসনা সম্পদ ঠাকুর এখানে উপাসনার কথা বলছেন শাস্ত্র বলছেন সম্পদ উপাসনা সম্পদ কথাটির অর্থ কি সম্পদ আমরা জানি সম্পদ মানে ঐশ্বর্য প্রচুর ঐশ্বর্য আমরা কি করি ঈশ্বরকে ঈশ্বর ভগবানকে কেন বলি ভগবান কথাটির অর্থ কি ভগবান কথাটি হচ্ছে তিনি সর ঐশ্বর্যবান ভগবানে ঐশ্বর্য সর ঐশ্বর্যবান সেই জন্য তাকে বলি ভগবান সর ঐশ্বর্যবানের সমাজ তার মধ্যে আছে সেই জন্য তাকে আমরা বলি ভগবান তিনি হচ্ছেন সমস্ত সম্পদের অধিকারী তিনি সর্বৈশ্বর্যবান তিনি হচ্ছেন ভগবান সম্পদ অর্থ তিনি কি হচ্ছেন তিনি হচ্ছেন সম্পদ সমম পদ যুগত অর্থাৎ সমান পদদয় জীব ব্রহ্মই একতা রূপম ইতি শাস্ত্র বলছেন সে মহিমনি যদি বা না মহিমনি সেই সম্পদ লাভ যাকে তিনি যদি আমরা উপাসনার মধ্যে তার স্বরূপ উপলব্ধি করতে পারি সাধারণ ভজনের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি তার স্বরূপ যদি জ্ঞান হয় তখন কি সেই তার যে ঐশ্বর্য ঐশ্বর্যের আমরা ভাগিদার হই বৈষ্ণব শাস্ত্রে বলছেন যারা বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্রে তারা কি করেন সেখানে বিভিন্ন রূপ তাদের যে পন্থা বৈষ্ণব সাধনার ক্ষেত্রে তারা বলছেন তারা সারূপ্য চায় সারূপ্য কি ভগবানের চিন্তা করতে করতে ভগবানের মতো হয়ে যেতে চায় সাধনকে সাধন ভজনের ক্ষেত্রে ক্ষেত্রে যখন আমরা ভগবানের রূপ ধ্যান করতে করতে সেই রূপ এসে যায় সারুপ্য সাজুজ্য তার সাথে তার সাথে সাথে থাকতে চায় ঈশ্বরের কাছে থাকতে চায় শ্রীকৃষ্ণের কাছে থাকতে চায় সালক্য তিনি যে লোকে বাস করেন সেই লোকে থাকতে চান স্রাষ্টি তিনি যে ঐশ্বর্যের অধীশ্য যে তার মধ্যে যে সমস্ত ঐশ্বর্য যাই জন্য আমরা তাকে ভগবান বলি সেই ঐশ্বর্যের আমি ভাগিদার হতে চাই সেইটাকে বলছেন স্রাষ্টি এইরূপ আমরা কি করলাম সে মহিমনি বা না মহিমনি কোনো অপুষ্ট তিনি যে সম্পদের অধিকারী সেই সম্পদের অধিকারী আমরা হতে চাই আমরা যদি মনে করু কোনো অপকৃষ্ট বস্তুকে কোনো উৎকৃষ্ট বস্তুর সহিত অভিন্নভাবে ধ্যান করা এবং ধ্যানকালে এই অবলম্বনভূত অপকৃষ্ট বস্তুটিকে তিরস্কার করে ত্যাগ করে আমরা কি করি শাস্ত্র বলছেন আমরা যদি দেখি উপনিষদ যদি পড়েন উপনিষদ দেখবেন সেখানে বলছেন দহর বিদ্যা সেখানে দহর বিদ্যার কথা বলছেন সেখানে আরো অনেক কিছু উপাসনার সম্পর্কে বলেছেন এই যে আমরা কি করছি একটা জিনিসের পর একটা জিনিস আরোপ করি ঈশ্বর কিরকম সেই আত্মা কীরকম বা ব্রহ্ম কিরকম আমি যদি উপনিষদের ভাষায় বলি উপনিষদ বলছেন আত্মস্বরূপের কথা বলি আত্মসত্তা সম্পর্কে বলি ব্রহ্ম সম্পর্কে যদি আমরা বলতে চাই সে ব্রহ্ম কীরকম অনন্ত বই মন একবার কেউ বলছেন তিনি হচ্ছে মনের মন মন কীরকম মন হঠাৎ এখানে আছে হঠাৎ মনটা চলে গেল বাড়িতে কতক্ষণ লাগে এক সেকেন্ড এক সেকেন্ডও লাগে হঠাৎ মনটা চলে গেলেন বাড়িতে তিনি কিরকম এসব তিনি এরকম সর্বব্যাপী বিরাজিত এখন কি করলাম আমরা তাকে একটা ধারণা করলাম মন দিয়ে কিন্তু মন তিনি স্বরূপত নন আমরা কি করি তাকে সব থেকে আমরা আত্মার সম্পর্কে যখন বলি আত্মন আকাশ সম্ভূত আকাশ বায়ু বায়ু অগ্নি অগ্নি পৃথিবী এরকম সৃষ্টির ক্রম সম্পর্কে শাস্ত্র বল আত্মার সম্পর্কে সব থেকে বড় উদাহরণ আমরা যদি দিই তার কীরকম তিনি তার স্বরূপ কীরকম সেখানে আমরা তার প্রমাণ দিই সেখানে আমরা উদাহরণ দিই তিনি হচ্ছেন আকাশের মতো আকাশ কারণ তিনি যখন সৃষ্টি করেছিলেন সৃষ্টি তত্ত্ব ভগবান যখন সৃষ্টি করেছিলেন আত্ম আকাশ সম্ভূত আত্মা কি করলেন তিনি প্রথমে আকাশ হলেন যখন সৃষ্টি জগৎ সৃষ্টি করলেন মনের মধ্যে ইচ্ছা হলো তদেব আনুপ্রবিশ আমরা যদি সৃষ্টির তত্ত্ব দেখি শাস্ত্র যদি বলি সেখানে শাস্ত্র বলছেন ঈশ্বরের মনে হঠাৎ ইচ্ছা হলো তিনি সৃষ্টি করবেন কারণ কি সৃষ্টি করবেন কারণ কি সৃষ্টি করে তার সাথে তিনি লীলা করবেন লীলাবত্ত লীলা করি করবেন লোকবত্ত লীলা কই করবেন তিনি লীলা করবেন সেই জন্য তিনি সৃষ্টি করতে চাইলেন সৃষ্টি যখন করতে চাইলেন তখন কি বলেন তিনি আত্মা তিনি তার মধ্যে তদেবান প্রবেশ তার মধ্যে তিনি প্রবেশ করলেন শাস্ত্র সেই জন্য বলছেন তিনি প্রথমে কি বলেন আকাশ হলেন আকাশ এখন যদি আত্মা কিরকম আমরা কি করি আকাশের মতো কিন্তু আকাশের মতো নয় আকাশ তো তার থেকে সৃষ্ট কিন্তু আমরা তার মধ্যে একটা জিনিস আরোপ করছি কিন্তু তিনি তো তা নয় কিন্তু একটা আরোপ করে সেটাকে বোঝার চেষ্টা করছি সেটাকেও আমরা আর একটু যদি একটু আরেকটু ডিপলি চিন্তা করি সেটাকে তারা বলছেন অধ্যাস উপাসনা অধ্যাস এবং অপবাদ বেদান্ত সূত্রে বেদান্ত দর্শন যদি পড়েন বা বেদান্ত যদি চিন্তা করেন বেদান্ত দর্শনে সেখানে বলছেন অধ্যাস এবং আরোপ এবং অপবাদ অধ্যাস কি আমি একটা রাস্তা একটা দড়ি দেখলাম রাস্তা একটা দড়ি দেখে একটা দড়ি পড়ে আছে আমরা যাচ্ছি রাস্তার সামনে একটা দড়ি পড়ে আছে দড়িটা দেখে হঠাৎ কেঁপে উঠে কি বললাম সাপ সাপ সাপ করে কাপ চিৎকার করলেন তারপর কি করলেন লোকজন এসে উপস্থিত লাইট ফাইট নিয়ে এলেন সাপ দেখে এসে লাইট জ্বালিয়ে দেখলেন যে কোথায় সাপ একটা দড়ি কিন্তু আপনি ওই যে সাপ দেখে আপনি দড়িটাকে সাপ দেখলেন তো দেখে তার যে রিয়াকশন আপনি ভয়ে কাঁপছেন আপনার এই যে ভয় ভীতি সমস্ত কিছু উপস্থিত সমস্ত কিছু আপনার মধ্যে খেলে গিয়েছে যদি সাপ তাকে যা করতেন একটা দড়িতে সেই অবস্থায় উপস্থিত দড়ির মধ্যে কি করলেন একটা অধ্যারোপ করেছেন আরোপ করেছেন কি আরোপ সর্প কিন্তু প্রকৃত কি সেটা তো দড়ি দড়িটার মধ্যে আপনি তার মধ্যে একটা সর্প আরোপ করলেন তার মধ্যে একটা আরোপিত করলেন সেটাকে কি একটা দড়ি দড়ির মধ্যে একটা সাপ আরোপ করলেন তা দেখে আপনার ভয় হয়ে গেল ভয় চিৎকার করলেন লাঠি নিয়ে এলেন টর্চ নিয়ে এলেন সমস্ত কিছু করলেন কিন্তু এটা প্রকৃত তো কিছু নয় বেদান্ত তারা কি বলছেন বেদান্ত শাস্ত্র কারা তারা বলছেন এই জগৎটাও তাই আমরা জগৎকে যে জগৎ রূপে দেখি ঠাকুরও দেখবেন এই কথা বলছেন তিনি হচ্ছেন এখানে পরে বলছেন তিনি বলছেন ঠাকুর সেই জন্য বলছেন ঠাকুরও বলছেন তিনি ঈশ্বর সবই হচ্ছেন ভক্তি জাতি জাতিভেদ অলৌকিক শক্তি ঠাকুর বলছেন ঈশ্বরই সত্য আর সব অনিত্য ঈশ্বর সত্য ঈশ্বরই হচ্ছে যে সত্য অর্থাৎ এই যে জগৎ জগৎটা আমরাও সেইরূপ অধ্যারোপ করেছি অধ্যারোপ করে তিনি হচ্ছেন প্রকৃত ঈশ্বর যাকে আমরা বলি ব্রহ্ম সত্তা ব্রহ্মর উপর আমরা একটা জগৎ আরোপ করেছি আরোপ করে যেরকম আমরা ওই সাপ দেখে কেঁপেছিলাম দড়িটার মধ্যে সাপ দেখে কেঁপেছিলাম সেইরূপ জগতের এই যে আনন্দ ভোগ সুখ যা কিছু আমরা করছি সেটাও ওই অধ্যাস এবং সেটাকে যখন আমরা নিষ্কারণ করি আমরা যখন জ্ঞান হয় যখন বুঝতে পারি ঠিক ঠিক জ্ঞান হয় যখন বুঝতে পারি তখন সেটাকে বলছেন অপবাদ সেই জন্য এই যে উপাসনা মনোব্রহ্ম উপাসিত শাস্ত্র বলছেন মনোব্রহ্ম উপাসিত মনকে সেই ব্রহ্মরূপে ব্রহ্মরূপে চিন্তা করবে সেই রূপে চিন্তা করে তারপর তপস্যা করবে অথবা আরো বলছেন অরাইব রতনা বই প্রাণীশ এবং প্রতিষ্ঠিত প্রজাপতি চরসি গর্ভে তমেব প্রতিজায়সে তোভ্যম প্রাণ প্রজাস্তিমা বলিং হরন্তি প্রাণই প্রতিষ্ঠসী এইরূপ বলছেন এরকম এক একটা জিনিসের উপর আরেকটা জিনিস আরোপ করে তখন যে উপাসনা সেই উপাসনাকে তারা বলছেন অধ্যাস উপাসনা আরেকটি বলছেন অহং গ্রহ উপাসনা উপাসনার বিভিন্ন রূপ আছে ঠাকুর এখানে একটি উপাসনার কথা বলেছেন ব্রহ্ম উপাসনার কথা বলছেন সগুণ ব্রহ্মের উপাসনা আমরা দেখেছি দু রকমের একটা হচ্ছে প্রতীককে অবলম্বন করে আরেকটা হচ্ছে অপ্রতীক অবলম্বন করে এই অপ্রতীক অবলম্বন করে যে উপাসনা সেটাকে আমরা বলতে পারি অহংগ্রহ উপাসনা বিভিন্ন শাস্ত্র আমরা যদি দেখি সেখানে দেখবেন বলছেন অহংগ্রহ উপাসনা এর মধ্যে দুইটি শব্দ একটি হচ্ছে অহং আর একটি হচ্ছে গ্রহ ন হং অর্থাৎ অহং অর্থাৎ ন হং নায়ং হন্তি ন হন্যতে শাস্ত্র বলছেন নায়ক হন্তি ন হন্যতে তিনি হত হন না বা কেউ তাকে হত করতে পারে না নায়ক হন্তি ন হন্যতে সেই ব্রহ্ম সম্পর্কে আত্মতত্ত্ব সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে আমরা এরকম শাস্ত্র বলেন সেই জন্য সেই যে উপাসনা পরে বলছেন অহম অন্ন আমি হচ্ছি সেই অন্ন এখানে অন্ন মানে অন্ন নয় অন্ন মানে অহম ব্রহ্মাস্মি এগুলো হচ্ছে একটু কঠিন কিন্তু খুব সুন্দর জিনিস এটাই হচ্ছে বেশ সমস্ত আধ্যাত্মিক জগতের বেশ ভারতের যে ঐতিহ্য ভারতের যে সনাতন ধর্মের এটাই হচ্ছে বেশ তারা বলছেন অহং অন্ন আমি যদি বলি অহং অন্ন বাংলায় যদি বলি আমি হচ্ছি ভাত আপনি কি ভাববেন আপনি হাসবেন আরে আপনি কি ভাত আপনি তো একজন সন্ন্যাসী আপনি ভাত হলেন যে কিন্তু শাস্ত্রকাররা বলছেন অহং অন্ন অহং অন্নাদ শাস্ত্র বলছেন যে আমি হচ্ছি সেই অন্ন আর যা কিছু সব হচ্ছে অন্য অন্ন থেকে এখানে সেই জন্য শাস্ত্র আরো বলছেন সোহম হংস অহম দেব ন চান্ন অস্মি আমি হচ্ছি সেই এরকম আরো অনেক রকমের উপাসনা আছে আরেকটি আরেকটি উপাসনার কথা আমরা জানি ওঙ্কার উপাসনা ওঙ্কার উপাসনা কিরকম সেগুলো আমরা যদি শাস্ত্র পড়ি উপনিষদ পড়ি উপনিষদে মান্ডুক্য উপনিষদ এই ওঙ্কার তত্ত্ব তারা কি করে ওঙ্কারের অর্থ কি ওঙ্কার সাধনার কি প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে মান্ডুক্য প্রশ্ন ছান্দব্য কঠোপনিষদ প্রভৃতিতে তার তত্ত্ব আমরা পেয়ে থাকি কারণ কি এই ব্রহ্ম ব্রহ্মতত্ত্ব সম্পর্কে বা ঈশ্বর সম্পর্কে আমরা জানি তিনি সৃষ্টি স্থিতি বিনিয়া বিনাশ যিনি একাধারে করেন সমস্ত কিছু সৃষ্টি করেন তার থেকে সৃষ্টি স্থিতি এবং বিনাশ হয় শাস্ত্র সেই জন্য বলছেন এত বা ইমানি ভূতানি জায়ন্তি এন জাতানি জীবন্তি ইয়াত প্রয়ন্ত অভিবিশন্তি তদ ব্রহ্ম যার থেকে জগতের এত বা ইমানি ভূতানি জায়ন্তি জগতের যা কিছু সৃষ্টি হয় এন জাতানি জীবন্তী যাকে আশ্রয় করে তারা বেঁচে থাকে ইয়ার প্রান্ত অভিভীষণী যখন যার থেকে তাদের সেই বিনাশ হয় অর্থাৎ সৃজন পালন এবং সংজ্ঞা সেই জন্য শাস্ত্র মান্ডুক্য কারিকাতে তারা বলছেন অ উ এবং ম ওমকার যখন বলি তার মধ্যে তিনটি জিনিস আমরা পাই অ উ ম ওম যখন বলি তখন কি পাই অ উ ম ওম এই যে তিনটি জিনিসই সমান হচ্ছে অর্থাৎ তার মধ্যে সৃষ্টি স্থিতি এবং প্রলয় বিদ্যমান যদি আমরা এই অঙ্কার সম্পর্কে আমরা যদি ইসে দেখি শাস্ত্র সেই জন্য বলছেন সর্বিং বেদা পদমানন্তি তপাংশি ব্রহ্মাণি চয়াত বদন্তি যদিচ্ছন্ত ব্রহ্মচর্য চরন্তি तत्ते पदम संग्रहेण ब्रवीमि ओम इत्येत ओम तदे वाक्सर ब्रह्म एतद वाक्सरम परम एतद वाक्सरम ज्ञावा ये अधीक्षति तस्यत एतत् आलम्बनम श्रेष्ठम एतत् आलम्बनम परम एतत् आलम्बनम ज्ञावा ব্রহ্মলোকে মহিয়তে এই জন্য এই যে ব্রহ্মের যে সত্তা ব্রহ্মের যে স্বরূপ সেই জন্য আমরা দেখছি ব্রহ্ম উপাসনার কি কথা আমরা এই জন্য প্রথমে দেখলাম যে উপনিষদে যে সমস্ত আমরা উপাসনার পাই সেইগুলিকে আমরা প্রতীক উপাসনা এবং অহংগ্র উপাসনা এই দুই শ্রেণীতে ভাগ করা হয় অনাত্ম বস্তুতে দেবতা ভক্তি অনাত্ম যেটা অনাত্ম বস্তু নয় স্বামীজিও প্রতীক প্রতীকের সম্পর্কে যে স্বামীজির যদি বই পড়েন সেখানে বলছেন অব্রাহ্মণী যেটা ব্রহ্ম নয় অব্রাহ্মণী তার মধ্যে ব্রহ্মানুসন্ধানা সন্ধান তার মধ্যে ব্রহ্মতত্ত্ব যে অনুসন্ধান সেটাকে বলছেন প্রতীক উপাসনা আমরা যখন এখানে কাঠামো পুজো কয়েকদিন আগে রথযাত্রাতে এবং কাঠামো পুজো সে কাঠামো পুজোর মধ্যে কি আছে সেখানে কি সেখানে আমরা বাঁশ বিচেলে মাটি দড়ি এই সমস্ত দিয়ে আমরা কি করি তারপরে রং তুলি দিয়ে একটা কি করি যেটা কিনা অব্রাহ্মণী যেটা কিনা ব্রহ্মতত্ত্ব নয় কিন্তু তার মধ্যে কি করে একটা রূপ দিই একটা রূপ দিয়ে কি রূপ দেখি তার মধ্যে ব্রহ্মসত্তাকে দেখার চেষ্টা করি যেটা ব্রহ্মসত্তা নয় কিন্তু তার মধ্যে আমরা একটা রূপ দিয়ে তার মধ্যে ব্রহ্মসত্তা দেখার চেষ্টা করি এই যে আরোপ সেটাকে আমরা বলি সম্পদ উপাসনা বা প্রতীক উপাসনা যেমন দুর্গা পূজা দেবতাকে আমাদের স্বভাব কি আমরা হচ্ছি সহজাত আমরা হচ্ছি আমরা ইন্দ্রিয় গ্রাহ্য আমরা জগতের মধ্যে আছি সমস্ত কিছু আমাদের যা কিছু দৃষ্টি আমরা যদি একটা মানুষকে একটা জিনিস কল্পনা করতে আমরা মানুষ চিন্তা করি রূপ মানে আমরা মানুষ চিন্তা করি আমার দেবতাকে মনুষ্যকারী কল্পনা করাই আমাদের হচ্ছে আমাদের কাছে সহজ তবে কিঞ্চিত অধিক গুণ সমন্বিত আমরা কি করি আমাদের যে গুণগুলো আছে সেটাই আমরা আরোপ করি আমরা যখন দেবতা তৈরি করি ঈশ্বর যখন তৈরি করি বা মূর্তি যখন তৈরি করি কি করি তার মধ্যে আমরা কি করি আমরা বানাই না যে সাউথ আফ্রিকার যে সমস্ত আদিবাসী অধিবাসী তাদের মতো বানাই আমরা কি করি আমাদের মতো একটা রূপ দিই আমাদের যে চেহারা সেরকম একটা রূপ দিই এটাই হচ্ছে আমাদের মনুষ্য মতো আমাদের হচ্ছে আমাদের এটাই হচ্ছে স্বভাব আমাদের যে চিন্তা আমাদের যে সমস্ত কিছুর স্বভাব হচ্ছে এরকম সেই জন্য আমরা মানুষকে রূপে আমরা চেষ্টা করি তবে কি আমরা একটু অধিক অধিক গুণশালী মানুষ তিনি মানুষ আমার মতেই মানুষ কিন্তু তার মধ্যে অনেক ক্ষমতা আছে অনেক যোগ্য আছে অনেক শক্তির অধিকার সেই জন্য আমরা যেমন আমরা যখন উপাসনা করি সে বিভিন্ন দেবী দেবতার উপাসনা করি যদি শিবের উপাসনা করি প্রাপঞ্চ পশবং শান্তং শিবম অদ্বৈত শিবা সম্পর্কে বলছেন তিনি হচ্ছেন অদ্বৈত যার মধ্যে দ্বিতীয় কিছু নেই একই দ্রোত্র ন দ্বিতীয়াস্তু দ্বিতীয় বলে কিছু নেই আমরা কি করি আমরা যদি একটু শাস্ত্র শাস্ত্রের কথাগুলো যদি আমরা দেখি আমরা কি করি আমরা আমরা ভয় খাই কেন আমরা যখন অনেক সময় ভয় পাই ভয় কারণ কি ভয় পাওয়ার কারণ কি কারণ কি আমি দ্বিতীয় দেখি দ্বিতীয়ার বই ভয়ং ভবতে শাস্ত্র বলছেন বৃহদান পরিষদে বলছেন দ্বিতীয়ার বই ভয়ং ভবতে আমি যদি মনে করি আমি একমাত্র আমি একমাত্র সত্তা তখন কি আর কোনো দ্বিতীয় বস্তুর কোনো অস্তিত্ব থাকে না তখন কি আর ভয় থাকে ভয় ভীতি আর কিছু নেই ভয় কখন যখন ভাবি আর একজন আছে যখন আমি অদ্বৈত তত্ত্ব ভাবি আমি একমাত্র সত্তা আমি হচ্ছে একমাত্র আমি হচ্ছে একমাত্র অহম ব্রহ্মাস্মি আমি একমাত্র সত্তা যখন বুঝি তখন আর কোনো দ্বিতীয় বস্তু থাকে না আমরা ঈশ্বর সম্পর্কে ভগবান সম্পর্কে সেই রকম বলি শিবের সম্পর্কে সেই রকম বলি কিন্তু আবার আমরা কি করি তাকে একটা রূপ দেই ঈশ্বরের সম্পর্কে ভগবানের সম্পর্কেও আমরা একটা তাকে রূপ দেই তাকে আমরা বলি কি জগত পিতর বন্দে পার্বতী পরমেশ্বরী তার মধ্যে তিনি হচ্ছেন পিতা তিনি হচ্ছেন পরমেশ্বরী তিনি কি করেন তিনি প্রশান্ত অমৃতম ব্রহ্মজনী তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই জন্য তার মধ্যে একটা রূপ দেয় জনিপীঠ সৃষ্টি করে আমরা কি ওই যে গুণটি গুণটি নিয়ে একটা রূপ দেয় রূপ দেওয়ার চেষ্টা করি সেই জন্য আমরা দেখলাম কি এইরূপ বিভিন্ন রূপ উপাসনা তন্ত্রশাস্ত্র যদি দেখি তন্ত্রশাস্ত্র হচ্ছে উপাসনা প্রধান এর প্রধান উদ্দেশ্য আধ্যাত্মিক উন্নতি সাধন সেই জন্য আমাদের কর্তব্য কি কর্তব্য কি এই উপাসনার উপর বারে বারে জোর দিচ্ছেন ঠাকুরও গিয়েছেন সেই ব্রাহ্ম সমাজের সেখানে উপাসনা দেখতে অসুচি বা সুচিচি যে কোনো অবস্থায় আমাদের এই উপাসনার জপ রূপ উপাসনা আমরা যারা দীক্ষিত তাদের ক্ষেত্রে জপ এটাও একটা উপাসনা গায়ত্রী জপ বা ইষ্টমন্ত্র জপ জপের দ্বারা কি হয় পাপ নিবৃত্তি হয় অসুচির বা সুচির বা আপি গচ্ছন তৃষ্টন যথাতদা গায়ত্রী প্রজপেত ধীমান জপাত পাপ নিকৃন্তন্তি খুব সুন্দর কথাটি বলছেন সূচি অসুচি আমরা অনেক সময় অনেক রকম জিজ্ঞাসা করি সর্ব অবস্থাতে জব করা চলে আমরা যদি জগতের সংসারের কাজগুলো আমরা যদি উপাসনা বুদ্ধিতে করতে পারি তখন এই সংসারের কাজগুলো সেটাও উপাসনায় পরিণত হয়ে যায় আমরা যদি কাজগুলো যেটা ঠাকুর বারে বারে বলছেন শাস্ত্র বলছেন গীতাতেও বলছেন কি সুন্দর কথাগুলো বলছেন গীতাতে বলছেন যজ্ঞা কর্মণ অন্যত্র লোক কর্মবন্ধনা তদর্থম কর্ম কন্তীয় মুক্ত সঙ্গ সমাজ যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র যজ্ঞের নিমিত্তে যদি কর্ম করেন তখন সেই কর্মটা আর বন্ধনের হেতু হয় না যজ্ঞা যজ্ঞার্থাৎ অন্যত্র লোক অঙ্কিত যদি কেবলমাত্র সংসারে বিষয়ের নিজের ভোগ সুখের জন্য কর্ম করেন তখন সেই কর্মটা কি হয় যজ্ঞাতা যদি লৌকাং কর্মবন্ধন তখন কি হয় বন্ধনের হেতু হয় কিন্তু যজ্ঞের যদি নিমিত্ত করেন তখন কি হয় সেটা আর কোন বন্ধনের হেতু হয় তদর্থন কর্ম কমতে হয় সেই জন্য হে কমতে মুক্ত সঙ্গ সমাচার কর্ম কর কিন্তু কিরূপ নিষ্কাম কর্ম যজ্ঞের নিমিত্ত কর্ম ঈশ্বরের নিমিত্ত কর তোমার যে দায়িত্ব তোমার যে যে গুরুত্ব তোমার যে জন্য এই জীবন সেই জীবন সার্থকের জন্য তোমার যে দায়িত্ব সেই দায়িত্ব পরিপূর্ণভাবে সম্পন্ন কর যজ্ঞের নিমিত্ত এই বোধ সাথে সাথে সেই জন্য ঠাকুর বলছেন বা শ্রী শ্রী মায়ের জীবনে বলছেন সাথে সাথে মন্ত্র জপ মায়ের জীবনে এগুলো আমরা অনেকবার বলেছি মা মা এরকম কাজ করতেন কাজের সাথে সাথে কি করতেন জব করতেন ভিড় ভিড় করে জব করতেন নিস্তারিণী দেবী নিস্তার দেবী যাকে আমরা পরবর্তীকালে বলা হতো যিনি কিনা বসুমতী মা বলতেন বসুমতী সাধুরা তাকে বসুমতী মা বলতেন এই বসুমতী মা অল্প বয়সে ঠাকুরের কাছে যেতেন এই ঘটনা আগেও বলেছি মায়ের কাছে যেতেন মায়ের কাছে গিয়ে ফাইফর মাছ খাটতেন মা যার যা কাজ বলতেন বাড়ি ঝাড় দেওয়া ঠাকুরের ঠাকুরের ঘরটি ঝাড়ি দেওয়া এ সমস্ত করত একবার মা বলছে তুই দেখ এই যে ডালটা সেদ্ধ হচ্ছে যদি এটা উঠ বেশি সেদ্ধ উঠে উঠতে থাকে উবালতে থাকে তখন একটু জল দিয়ে দিস জল দিয়ে ওকে দিয়েছেন আর মা গিয়েছেন ঠাকুরের ঘরটি নবতখানা থেকে এসছেন ঠাকুরের ঘরটি ঝাড় দিতে পরিষ্কার হতে ঠাকুর গিয়েছেন স্নান করতে এদিকে এসে দেখছেন সেই নিস্তারিণী দেবী বাচ্চা মেয়ে অল্প বয়স্ক বাচ্চা মেয়ে সে কি করছেন জলটা হাতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মগটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একদম উনুনের সামনে দাঁড়িয়ে আছে যে ডালটা উবালবে সাথে সাথে জল ঢালবে মা বলে গিয়েছেন আর বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন গুড়ি মা এসে বলছে আরে তুই কি করছিস ওকে কি করছিস বলছে না কেন তুমি যে ইয়ে করো তুমি যখন কাজ করতে থাকো এরকম বিড়ি বিড়ি বিড়ি করতে থাকো বলছে তুই এই মেয়ে তুই এগুলো লক্ষ্য করেছিস বলছে আমি কোথায় বিড় করিস রে আমি তো যখন কাজ করি কাজের সাথে সাথে জব করতে থাকি সেই জন্য শাস্ত্র সেই জন্য বলছেন সাথে সাথে মন্ত্র জপ মন্ত্র জপের দ্বারা মন ঈশ্বরামুখী হয় মননাত্রায়তে অস্মাৎ তসমা মন্ত্র প্রকৃতিত মনকে মননত্ব চিন্তা দ্বারা মন্ত্র তান করেন সেই জন্য তাকে বলা হয় মন্ত্র মনন থেকে মন্ত্র মননাত্রায়তে ত্রায়তে মননাথ মন অর্থাৎ চিন্তা দ্বারা মন্ত্র ত্রাণ করেন মননম বিশ্ববিজ্ঞান ত্রাণম সংসার বন্ধনা শাস্ত্র বলছেন ধর্মাৎ কাম মোক্ষানাম মন্ত্রানাম ইতি উচ্চতে মননম বিশ্ববিজ্ঞান যার মনন হতে বিশ্ববিজ্ঞান অর্থাৎ ব্রহ্মসত্তাতে জ্ঞানের সমস্ত সংসার ধীরে ধীরে সংসার বন্ধন থেকে পরিত্রাণ ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ লাভ সেই জন্য মন্ত্রের এত মহিমা মন্ত্র জপের এই জন্য বলছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধির নসংশয় সেই জন্য বারে বারে বলছেন এই জপের কি মহিমা জপাত সিদ্ধি গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যজ্ঞানাং জপ যজ্ঞের মধ্যে জপ জপরূপ যে যজ্ঞ সেটাই হচ্ছে আমি যা কিছু শ্রেষ্ঠ যতরূপ যজ্ঞ আছে সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপ জপযজ্ঞ যজ্ঞানাম জপযজ্ঞস্নে সেই জন্য আমরা দেখলাম মন্ত্রার্থ মন্ত্র চৈতন্য যৌন জায়াতি সাধক মন্ত্রোচ্চারণের সাথে সাথে মন্ত্রোচ্চারণ যখন আমরা মন্ত্র পাই মন্ত্রের সাথে সাথে একটি বীজ মন্ত্র দেয় মন্ত্রের সেখানে বিভিন্ন ভাগ থাকে বিস্তারিত আলোচনার কোনো প্রয়োজন যারা দীক্ষিত তারা জানেন প্রথমে বীজ মন্ত্র থাকে এই বীজ মন্ত্র যখন উচ্চারণ করে শাস্ত্র বলছেন মন্ত্রোচ্চারেণ মাত্রে দেব রূপম প্রজায়তে কি সুন্দর কথাগুলো বলছেন মন্ত্র যখন উচ্চারণ এই বীজ মন্ত্র যখন উচ্চারণ হয় সাথে সাথে দেবতা রূপ ধারণ করেন যারা দীক্ষা নিয়েছেন যখন করবেন চিন্তা করবেন মন্ত্রোচ্চারেণ মাত্রেণ দেবরূপ প্রজায়তে দেবতা রূপ গ্রহণ করে আপনি যখন মন্ত্র বীজ মন্ত্র সাথে সাথে ইষ্ট মন্ত্র করেন তখন সাথে সাথে আপনার দেবতা আপনার যে ইষ্ট তিনি সৃষ্ট হন জপের সাথে সাথে সেই জন্য শাস্ত্র যোগশাস্ত্র বলছেন তজ্জপ তদস্থ ভাবনম সেই জন্য যোগশাস্ত্রে বলছেন জপের সাথে সাথে তার চিন্তা ঠাকুর এখানে সেই জন্য উপাসনার কথা বলছেন উপাসনার বিভিন্ন দিক দিয়ে আজকে আমরা আলোচনা করলাম সেখানে ঠাকুর সেই জন্য ব্রাহ্মদের যে উপাসনা সেখানে গিয়েছিলেন সেই ব্রাহ্মদের উপাসনা সেখানে গিয়ে তিনি তাদের যে উপাসনা দেখেছিলেন দেখে সেখানে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ মরমোহনের বৈঠকখানায় ঠাকুর বসিয়ে বলিতেছেন যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস আরেকটি কথা আমাদের শাস্ত্র বলছেন যে দীনতার যে কি স্বভাব দিনের প্রতি শাস্ত্রকাররা বলেছেন এবং যে সমস্ত অবতার পুরুষ আছেন ঠাকুর এখানে উদাহরণ দিয়েছেন যে বিদুরের বাড়িতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং বিদুরের বাড়িতে গিয়েছিলেন কিন্তু দুর্জনের এত অনুরোধ সত্ত্বেও সেখানে তিনি যাননি এই জন্য যে দীনতার যে সাধনা নিজেকে দিন ভাবা এই যে দীনতার যে সাধনা সেটা শাস্ত্রে আমরা পাই অনেক ভক্ত সম্প্রদায় তারা নিজেদেরকে দিনহীন বলে পরিচয় দিতে ভালোবাসে আমরা অনেক সময় যদি আমরা একটু চিন্তা করি আমরা কি দিনহীন আমি যদি আমি একটা দিন আমি অনেক সময় ভাবি আমি যদি ভাবি আমি হচ্ছি দিনের দিন স্বামীজি বলছেন আমি কি হচ্ছে দাস দাস তারপরে বলছেন দাসস্য দাসও ঠাকুরের সন্তান মহাপুরুষ মহাজ বলতেন তিনি আমি দাসও শ্রীরামকৃষ্ণ দাসও হন শ্রীরামকৃষ্ণ দাস বয়ম আমরা হচ্ছি শ্রীরামকৃষ্ণের দাস আবার স্বামীজি বলছেন আর এক ধাপ স্বামীজি বলছেন শ্রীরামকৃষ্ণ দাসস্য দাসও হন শ্রীরামকৃষ্ণের যারা দাস তাদের যে দাস তারও আমি দাস এখন যদি আমি বলি এখন আমাদের মনের মধ্যে চিন্তা সন্দেহ আসতে পারে যে আমি তাদের থেকে কি এত হীন আমি কি এত হীন আমি জানি তারা কি কাজ করে আমি যার সাথে বলছি আমি যাকে বলছি এই লোকটার থেকে আমি হীন আমি দাওয়াত থেকে দিন এর থেকে দিন এর থেকে দিনের দিন কিন্তু আমি জানি ও লোকটা কি তার চরিত্র আমি জানি তার কুকর্ম আমি সব জানি এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি আপনি বলছেন যে আপনি দিন হয়ে থাকতে আপনি দেখছেন একটা লোক আমি দেখছি সে দিনের পর দিন বদমাশি করে যাচ্ছে করছে নোংরামি করছে করছে আমি কি করে ভাববো আমি তার দিন কিন্তু কিভাবে এই দীনতা কি করে আনবেন তবে শাস্ত্র কিভাবে আপনি যদি ভক্ত হতে চান দিন বলছেন শাস্ত্র বলছেন তৃণাদপি বৈষ্ণব শাস্ত্র বলছেন তৃণাদপি শুনেই চেন তরলপি সহিষ্ণু না অমানেন অমানদেন সদা হবে আমি হচ্ছি দিনের দিন তৃণের থেকেও দিন তৃণ মানে দুর্বাগা তৃণাদপি শুনিছেন দুর্বাঘাসের উপর দিয়ে আপনি যদি হেঁটে যান দুর্বাঘাস কোনো প্রতিবাদ করে না তৃণাদপি শুনিছেন তরলপি সহিষ্ণু না গাছ যে বৃক্ষ বড় বড় বৃক্ষ সেই বৃক্ষর তলাতে আমরা যখন যাই সেখানে বৃক্ষের তলায় বসে আমরা একটু আশ্রয় নিয়ে আনন্দ পায় শান্তি পায় আবার কখনো কখনো কি কঠোর হয়ে আমরা সেই গাছটি কেটে ফেলি তিনি আরও তেনাদপি শুনেছেন তররপি সহিষ্ণু না অমানেন মানদেন আবার বলছেন যিনি যার মধ্যে কোনো মান নেই তাকেও সম্মান দিন কিভাবে সম্ভব একটা লোককে আমি জানি মানে একটা লোককে জানি তার চরিত্র জানি সমস্ত কিছু জানি আমি কি করে ভাববো সে আমার থেকে শ্রেষ্ঠ আমি তার দিন আমি তার দাস কি করে ভাবব ভাববেন তখনই ওই লোকটি যে সমস্ত কুকর্ম করছেন যে কাজগুলো করছেন আমি যদি ওর জায়গায় হতাম আমি কি করতাম ওইখানে যখন আপনি নিজেকে প্লেস করবেন তখন দেখবেন তখন ভাববেন যে আমি হয়তো ওর থেকে আরো বেশি করতাম অর্থাৎ এই যে দীনতা অর্থাৎ এই যে অহংকার বা অহংভাব বসতা আমরা কি করি নিজেকে বড় মনে করি বা ছোট মনে করি এই অহংভাব দূর করার জন্য মহাপুরুষরা বা যে সমস্ত অবতার যাদেরকে আমরা অবতার বলি যাদেরকে আমরা সম্মান করি বা শাস্ত্র আমাদেরকে বলছেন দুটো উপায়ে আমরা এই অহংভাব বা অহংকার দূর করতে পারি একটা হচ্ছে সংকোচ কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খুব উচ্চ চিন্তা এর মধ্যে আছে একটা হচ্ছে সংকোচ প্রথম উপায় একটা হচ্ছে আমিত্বের সংকোচ আর একটা হচ্ছে আমিত্বের প্রসাদ আমিত্বের প্রসাদ দুটো কথা মনে রাখুন একটা হচ্ছে আমিত্বের প্রসাদ আর একটা হচ্ছে আমিত্বের সংকোচ আমিত্ব মানে আমি আমি যদি সর্বদা ছেয়ে দিই আমি যদি ভাবি আমি সর্বভূতে আছি আমি যদি ভাবি আমি সব কিছু আমার আমি যদি আমার এই যদি প্রসার করি আমি যদি ভাবি আমার ছেলে একটা ছেলে বদমাসি করছে একটা ছেলে স্কুলে গিয়ে বদমাসি করছে বা আমার সে ছেলেটা যদি আমি ভাবি সেটা হচ্ছে আমার ছেলে তখন কি হয় তখন অহংকার আর থাকে না সর্বভূতে আমি যদি প্রসার করতে পারি সেই জন্য বলছেন তেন ত্যাক্তেন ভঞ্জিতা মা গৃত পোষ্য তদে যদি তন্ময় যদি তদ্দূরে তদবন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বশাস্য পায়ত সর্বভূতে যদি আমি থাকি তখন আর কোনো বিদ্বেষ নেই তখন কি আমার এই যে প্রসাদ আমি যদি সর্বভূতে করে দিই সব আমার যা কিছু সব আমার জগৎ সংসার আমার তখন আর কি তখন আর কোনো মানুষের দোষ দেখা আমি যদি ভাবি যে ছেলেটার দোষ দেখছি সে ছেলেটা আমারই ছেলে তখন আর সে ছেলের প্রতি আর বিদ্বেষ থাকলে বিদ্বেষ থাকে আমি যদি ভাবছি যে ছেলেটা চুরি করলো সেই ছেলেটি হচ্ছে আমার ভাই যদি ভাবি আমার ভাই অন্যায় করে ফেলেছে আপনার তার প্রতি আর বিদ্বেষ থাকবে বিদ্বেষ থাকবে যে লোকটা আপনার চুরি করলো আপনি যদি ভাবেন ওই লোকটা আমার স্বামী তখন তার প্রতি কি থাকবে কোনো অভিমান থাকবে অহংকার অভিমকার থাকবে এই আমিত্বের প্রসার নিজেকে ওর মধ্যে আরোপ করা প্রকাশ ঘটানো আর একটা হচ্ছে আমিত্বের সংকোচ প্রথম করলাম আমিত্বের প্রসার আর একটা হচ্ছে আমিত্বের সংকোচ ক্ষুদ্র আমি জ্ঞানকে ধীরে ধীরে ডুবাইতে হবে আমাদের আমাদের যে কি আমি কি আমি কি ভাবলাম আমি কাউকে যে সম্মান করতে পারছি না তার কারণটা কি আমি কারো কাছে নিচু হতে পারছি না কারণটা কি আমার মধ্যে অহংকার আছে আমরা অনেকে এসে আমাদের সম্মান জানার জন্য আমরা কি করি গুরুজনদের কাছে পায়ে মাথা নত করি মাথা নত করার উদ্দেশ্য আর অন্য কিছু নয় তার তার কাছে কি আমার যে অহংকার আমি সেটাকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করি এই যে অহংকার যে ত্যাগ করলাম তখন এই যে নিচুতা এই নিচুতাও ধীরে ধীরে আমাকে কি করে ধীরে ধীরে দীনতার দিকে এগিয়ে নিয়ে যায় ভক্তের দিকে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ আমরা দেখলাম একটা আমিত্বের প্রসাদ আর একটা হচ্ছে সংকোচ জ্ঞানের বিনাশ হয় আবার উভয়টিতে আমি স্বরূপের স্ফূর্তি হয় একটা দেখলাম আমরা দুটিতেই আমি জ্ঞানের বিনাশ হয় দুটোর মাধ্যমে আমরা দেখলাম কি প্রথমে যখন আমি বাড়িয়ে দিলাম আমি সর্বভূতে আছি সবার মধ্যে আমি আছি তখন কি হয় আমি তো আর কিছু নেই বিনাশ হয়ে যায় অহংকারটা বিনাশ হয় আবার যখন আমি স্বরূপে স্ফূর্তি হয় আমি এখানে আমি মানে কি আমি স্বরূপ শাস্ত্র বলছেন আমি স্বরূপে স্ফূর্তি হন এখানে আমি মানে যেটাকে ঠাকুর বলছেন পাকা আমি তখন আর কাঁচা আমি নাই আমি মানে আমি যে চিরন্তন সত্তা আমার যে প্রকৃত স্বরূপ যার কথা শাস্ত্র বলছেন সৎস্বরূপে অবস্থান সেই স্বরূপের জ্ঞান সেই স্বরূপরূপী যে আমি যে শুদ্ধ চৈতন্য রূপে যে আমি অহং রুদ্রে বিভূষিব ঋগ্বেদে বলছেন অহং রুদ্র আমি রুদ্র আমি বসু অহং রুদ্রে বিভসুবিশ্চরাব্যেন অহং আদিত্য আমি হচ্ছি সূর্য শাস্ত্র যে সমস্ত বলছেন সেই আমি যখন অহংকার চলে যায় আমিত্বের যখন বিনাশ হয় তখন কি হয় এই আমি আমার যে প্রকৃত সত্তা যাকে শাস্ত্র বলছেন ঈশ্বর সত্তা যাকে শাস্ত্র বলছেন সৎস্বরূপ সত্তা যাকে শাহ স্বামীজি বলছেন চিদানন্দ রূপম শিবোহম শিবোহম স্বামীজি বলছেন তখন কি সেই চিদানন্দ রূপ আমি সেই শিবস্বরূপ শিবোহম শিবোহম সেই স্বরূপের জ্ঞান স্বরূপের এই দীনতার ধারণা করতে হলে আমাদের বুঝতে হবে দীনতা কথাটির অর্থ হচ্ছে আত্মবিসর্জন আমরা ভ্রমবস্ত মনে করি জগৎ সংসারে যা কিছু সব আমার সুখের জন্য সৃষ্টি সেই জন্য সংসারের সবাইকে ঠেলে আমরা কি করি আমরা নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু মহাপুরুষরা তারা দেখে গিয়েছেন এই জগৎ সংসার আমার জন্য নয় সেই জন্য তারা কি করে ধীরে ধীরে এই জগৎ সংসার থেকে সরে যেতে চায় যারা মনে করে সর্বদা অতি মহান আদর্শ বিরাজিত তারা কখনো অভিমান আসার সম্ভাবনা থাকে না আমি যদি সবসময় ভাবি এই জগৎ সৃষ্টির পিছনে একটা কোনো উচ্চ আদর্শ আছে একটি উচ্চ তত্ত্ব আছে একটি উচ্চ এই যে আমাদের জীবনটা জীবনটা একটা উচ্চ তত্ত্বে একটা উচ্চ উপলব্ধির জন্য এই জীবন জন্তুনাং নরজন্ম দুর্লভ শাস্ত্র বলছে পুংস্তম তত বিপ্রদা তসমাৎ বৈদিক ধর্ম মার্গ পারদা বিদত্তম মমাস্মাতাস্পরম আত্মানাত্ম বিবেচন স্থানভব ব্রহ্মাত্মরা সংস্থিতি মুক্তির্ণ শতজন্ম কোটি সুকৃত পুণ্যই বিনা নলভ্যতি এই যে জন্ম জন্তুনাং নরজন্ম দুর্লভ মতো জন্তুর থেকে এই নরজন্ম শত কোটি জন্ম পরে এই মনুষ্য জীবন আমরা পেয়েছি যে প্রকৃত দিন সেই যথার্থ সত্যের উপাস জগতের মধ্যে আপনার স্থান কতটুকু জগতের সঙ্গে তার কি সম্বন্ধ সে জেনেছে তিনি জেনেছেন তিনি হচ্ছেন জগতের তিনি হচ্ছেন কীটানুকীর জগতের যে সত্য জগতের যে অস্তিত্ব সেটা তার কাছে তার যে জ্ঞান তার যে বুদ্ধি সেটা হচ্ছে নগণ্য দীনতা ব্যক্তিত্ব উন্নতি কোনো সম্ভাবনা থাকে না অভিমানের অর্থ উন্নতির গতিরোধ যে অবস্থায় আছি তাতেই তৃপ্তি সীমাবদ্ধ হয়ে থাকা দীনতা ব্যতীত অপরের মহত্ব বোঝা যায় না মনের প্রসার হয় না এই যে দীনতা এই জন্য আমরা শাস্ত্র সেই জন্য বলছেন ঠাকুরও বলছেন ভক্তির ক্ষেত্রে দীনতার যে কি তাৎপর্য ঠাকুরও এখানে বলছেন যে দীনতার যে কি মহানতা ভক্তি শাস্ত্রে সেই দীনতার কথা আগেও বলেছেন ঠাকুর বিভিন্ন জায়গায় বলেছেন সেই জন্য বলছেন দিন আমি দিন ঠাকুরের সন্তানরা বলছেন দিন এরকম দেনতার সম্পর্কে আমরা অন্যান্য মহাপুরুষদের জীবনেও আমরা দেখেছি অবতার পুরুষদের জীবনেও আমরা দেখেছি সেই শ্রীকৃষ্ণকে আমরা বলি কি তিনি হচ্ছেন তিনি হচ্ছেন পার্থ সারথী তিনি কে তিনি হচ্ছেন পার্থ সারথী পার্থ সারথী মানে কি পার্থ সারথী মানে, মানে অর্জুনের তিনি হচ্ছেন সারথী আমি যদি কাউকে বলি আপনি হচ্ছেন আমার সার সারতে মানে ড্রাইভার আমি যদি বলি আপনি হচ্ছেন আমার সারথি কাউকে যদি বলি উনি হচ্ছেন কিন্তু ভগবান সেটাই পছন্দ করেন যে আমি পার্থ সার ভক্তের আমি সারথি এই যে দীনতা এবং ঈশ্বর জীবনেও তো দেখবেন রামচন্দ্রের জীবনে তো এই দীনতার পুরিপুরি দৃষ্টান্ত আমরা পা তিনি যখন ফিরে এসছেন ফিরে এসে তিনি জানতেন তার স্বরূপ কি তার প্রকৃত সত্তা কি তিনি যে স্বয়ং অবতার তিনি জানতেন তবুও তিনি মন্থরার কাছে জানতেন মন্থরার এই যে কুটিলতা তিনি জানতেন তবুও তার কাছে তাকে সম্মান দিচ্ছেন সম্মান দিচ্ছেন এই যে এই যে দীনতা সেগুলো সমস্ত অবতারের ক্ষেত্রে দেখি তার কথাই ঠাকুর তিনি বলছেন দীনতা ভক্তির ক্ষেত্রে দীনতার কি মহানতা কি গুরুত্ব আমরা আবার এর পরের ক্লাসে वचन ओम शांति